مرة عن زار رضي تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا عبدي ফিল্লাইল ওয়ানা বা জামিয়া ফাস্তাক রাহ মুসলিম সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলহ সাল্লাম আজকের আমাদের এই সম্মেলনের দ্বিতীয় দিনে আলোচ্য বিষয় হচ্ছে তোবা ইস্তেকভার মানুষ আল্লাহর নিকটে ক্ষমা চাইবে আল্লাহর নিকটে তোবা করবে এটা একটা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কাজ যেহেতু মানুষ মাত্রই ভুলের মধ্যে পাপের মধ্যে কাজেই মানুষের জীবনে একটা বড় কাজ হচ্ছে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া মানুষ যদি আল্লাহর দরবারে কেঁদে ক্ষমা চায় তাহলে আল্লাহ তার উপরে খুশি হন আল্লাহ তাকে মাফ করে দেন মোসা সালাম একটি ভুল করে আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছিলেন দুইজন মানুষ রাস্তার পাশে মারামারি করছিল মোসা সালাম একজনের পক্ষে হয়ে এক থাপ্পড় দিয়ে একজন লোককে মেরে ফেলেছিলেন সেই দিন থেকে মোসা সালাম বলতেছিলেন রব্বি ইন্নি জলাম তো নফসি ফাঁক ফেরিলি হে আমার প্রতিপালক আমি আমার প্রতি অন্যায় করেছি তুমি আমাকে মাফ করো এই দোয়া তিনি মরা পর্যন্ত বলতে থেকেছেন এরপরেও যখন তিনি বিচার মাঠে উপস্থিত হবেন আর আমরা তার নিকটে উপস্থিত হব তখন মোসা সালাম বলবেন যে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না কেন আমি আমার জীবনে একটা ভুল করেছি এক থাপ্পড় দিয়ে একটা লোককে হত্যা করেছি আমি জানি না আমার সেই পাপ ক্ষমা হয়েছে কি না আমি জানি না আমার যে কি হবে আমার প্রতিপালক আমার উপরে এত রাগ করেছেন এমন রাগ পূর্বেও করেননি পরেও কোনোদিন করবেন না আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না তিনি সব সময় বলতেন রব্বিক ফির ওয়ারাহাম ওয়ান্তা খায়রুর রাহেমিন হে আমার প্রতিপালক তুমি ক্ষমা করো তুমি দয়া করো তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান মৌসা সালাম এই ভুলের পরে তিনি এই দোয়া সর্বদা বলতে থেকেছেন আল্লাহ তালা আদম আলাইসালামকে জান্নাতের একটি ফল খেতে নিষেধ করলেন জান্নাতের ফল হারাম ছিল না হালাল ছিল বৈধ কিন্তু আসলে আল্লাহ দেখতে চাচ্ছিলেন যে আদম আলাইসালাম আমাকে মান্য করতে পারে কিনা যখনই আদম আলাইসাল্লাম বললেন এই গাছের ফল খেও না তখন ইবলিস সুযোগ পেল এবার দেখা যাবে কিভাবে তাকে ফল খাওয়ানো যায় যদি নিষেধ না করতেন তাহলে ইবলিসের এখানে কাজ থাকতো না ইবলিস চট করে আদম আলাই সালামের সামনে এসে বলছে আমি খুব ভালো মানুষ আমার এক একটা উপদেশ শোনেন আপনাকে জান্নাতে থাকতে দেবে না এই জন্য এই ফল খেতে নিষেধ করেছে আপনি ফলটা খান আমি খুব ভালো মানুষ আমি আপনাকে উপদেশ দিচ্ছি আপনি আমার উপদেশ গ্রহণ করুন তারপর সরে যাই আবার আসে আবার বলে আবার সরে যাই আবার আসে আবার বলে এইভাবে বলতে বলতে এক পর্যায়ে আদম আলাই সালাম বুঝলেন ফলটা খাওয়া হোক তাই খেয়ে ফেললেন যেমন ফল খেয়ে ফেললেন তেমন আল্লাহ বললেন আমি যে ফল খেতে নিষেধ করেছি কেন খেলে সেই দিন থেকে আদম আলাই সালাম বলা শুরু করলেন রব্বানা হে আমাদের প্রতিপালক আমরা দুইজন আমাদের প্রতি অন্যায় করেছি হে আমাদের প্রতিপালক আমরা স্বামী স্ত্রী আমরা দুইজন আমাদের প্রতি অন্যায় করেছি আপনি যদি আমাদের দুইজনকে ক্ষমা না করেন যদি আমাদের দুইজনের প্রতি দয়া না করেন যদি আপনি আমাদের দুইজনকে ক্ষমা না করেন যদি আপনি আমাদের দুইজনের প্রতি দয়া না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত পাপীদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই দোয়া আদম আলাইসাল্লাম মরা পর্যন্ত বলেছেন আপনি এক পাপ করার পরে ক্ষমা তো চান না আর চাইলেও মনে করেন যে এতদিন পর্যন্ত ক্ষমা হলো না আর কত দোয়া চাইব আর কত ক্ষমা চাইব বিচারের মাঠে যখন আমরা আদম আলাই সালামের কাছে উপস্থিত হব আমরা উপস্থিত হয়ে বলবো আদাম আবুল আপনি হচ্ছেন আদাম আপনি হচ্ছেন মানুষের পিতা কাদ খালা কাকাল্লাহ হবে আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন ওয়াসকানাকা জান্নাতাহু আল্লাহ আপনাকে নিজের জান্নাতে রেখেছেন আপনাকে করিয়ে নিয়েছেন আপনি বড় সম্মানী মানুষ আমরা বড় বিপদে আপনি একটু আমাদের বিপদ থেকে উদ্ধার করবেন কি আপনি বড় সম্মানী মানুষ আপনি একটু আমাদের জন্য আল্লাহকে বলেন আমরা যে আটকা পড়েছি আমাদের কি হবে তখন আদম সালাম বলবেন শোনা আল্লাহ আমাকে বলেছিলেন ফল খেয়েও না এরপরে আমি ফল খেয়ে ফেলেছি ওই যে ভুল করেছি সেই ভুল আমার ক্ষমা হয়েছে কি না আমি নিজেই জানি না আমার প্রতিপালক আমার প্রতি রাগ করেছেন যে রাগ করেছেন এই রাগ পূর্বে কোনোদিন করেননি ভবিষ্যতেও কোনোদিন করবেন না আমার যে কি হয় আমি তা নিজেই বুঝি না আমি তোমাদের জন্য কোনো উপকার করতে পারবো না আদম আলাইসাল্লাম এই দোয়া বলতে থেকেছেন মরা পর্যন্ত তবে অত্র ঘটনার সাথে একটা মিথ্যে ইতিহাস জড়িয়ে আছে সেটা হচ্ছে এই আদম আলাইসাল্লাম তিনশো বছর আল্লাহ দরবারে ক্ষমা চাইলেন এরপরে বুঝলেন তার পাপ ক্ষমা হলো না কি করে বুঝলেন পাপ ক্ষমা হলো না এটা একটা তার উপরে মিথ্যা অপবাদ তিনি বুঝলেন যে তার পাপ ক্ষমা হলো না তখন তিনি চিন্তা ভাবনা করলেন খুব তো দোয়া করলাম ক্ষমা তো হলো না তাহলে দেখি আমি যখন জান্নাতে ছিলাম তখন ওই আরসের গায়ে লিখা ছিল অবশ্যই মোহাম্মদ কোনো বড় ব্যক্তি হবে নইলে আল্লাহর নামের সাথে নামটা জড়ানো আছে কেন আমি দীর্ঘ সময় ধরে ক্ষমা চাইলাম হলো না এবার দেখি মোহাম্মদের দহাই দিয়ে ক্ষমা চাই আল্লাহ আমি মোহাম্মদের মাধ্যমে তোমার দরবারে ক্ষমা চাচ্ছি তুমি আমাকে মাফ করো তখন আল্লাহ বললেন দেখো আদম তুমি যদি মরা পর্যন্ত ক্ষমা চাইতে তাহলে আমি তোমাকে ক্ষমা করতাম না কিন্তু তুমি আজকে এমন মানুষের মাধ্যমে ক্ষমা চেয়েছ যে আমি না করে পারলাম না যাও তোমাকে ক্ষমা করে দিলাম এটা একবারে ডাহা মিথ্যা কথা আল্লাহ আদমকে ক্ষমা করবেন না এ একটা প্রতিশ্রুতি চলে আসছে আশ্চর্য মানুষ ক্ষমা চাইবে আল্লাহ তাকে ক্ষমা করবেন এটাই বিধান মানুষ ক্ষমা চাইবে আল্লাহ মানুষকে ক্ষমা করবেন এটাই বিধান আইব আলাইসালামের নিজের বুঝে কিছু ত্রুটি ছিল তাই তিনি বলতে থেকেছিলেন মরা পর্যন্ত আন্নি প্রতিপালক আমি বড় বিপদে তুমি বড় দয়াবান প্রতিপালক আমি বড় বিপদে তুমি বড় দয়াবান আমি ক্ষতির মধ্যে পড়েছি তুমি আমাকে রক্ষা করো আয়ুব আলাইসাল্লাম মরা পর্যন্ত এই দোয়া পড়তে থেকেছেন ক্ষমা চাওয়ার জন্য মহান আল্লাহ আমাদের বলেন হে আমার বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশা হয়েও না নিশ্চয় আল্লাহ তালা মানুষের সব পাপকে ক্ষমা করে দেন মানুষকে ক্ষমা করাই তার কাজ তার অনেক নাম রয়েছে তার একটি নাম হচ্ছে গাফফার তিনি খুব বেশি বেশি ক্ষমা করেন তাই তিনি বলছেন হে আমার বান্দা যারা নিজের প্রতি অত্যাচার করেছ অন্যায় করেছো পাপি নিজের প্রতি অত্যাচার করে নিজের প্রতি অত্যাচার করে কিভাবে পাপের ফল তাকেই ভোগ করতে হবে এই জন্য সে নিজের প্রতি অত্যাচার করেছে মহান আল্লাহ বলেন হে আমার বন্দা যারা তোমরা নিজের প্রতি অত্যাচার করেছ তোমরা নিরাশা হয় না আমি তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিব মহান আল্লাহ বলেন ফালাম এই বিদ্যা অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এই বিদ্যা অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এটা জেনে নেওয়ার পরে দাম্বেক তুমি তোমার পাপের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাও ক্ষমা চাই তাদের প্রতি আল্লাহ খুশি হন এই ছেলেরা তোমরা দায়িত্ব পালন করো না কি এখনো কিছু মানুষ চলাচল করতে দেখতে পাওয়া যাচ্ছে যারা আপনারা রাস্তাঘাটে আছেন দোকানপাটে আছেন ঘুমন্ত অবস্থায় আছেন সকল দিনই ভাই বোনকে চলাচল বন্ধ করে কথাবার্তা বন্ধ করে ক্রয় বিক্রয় লেনদেন বন্ধ করে ঘুম বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য জোরালোভাবে অনুরোধ করা হচ্ছে নিজ নিজ কর্ম ত্যাগ করে ব্যস্ততা ত্যাগ করে চলাচল বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন আবু হরাই রাজিয়াল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন আবদান যখন কোনো মানুষ আজনা বা জাম্বান কোনো পাপ করে ইন্না আবদান যখন কোনো মানুষ আজনামা জাম্বান কোন পাপ করে এরপরে বলে রব্বি আজনাব্দ ফাঁক ফেলি হে আমার প্রতিপালক আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো মানুষ যখন কথা বলে কাল আল্লাহ তালা তখন আল্লাহ তালা বলেন আলেমা আব্দি আমার দাস দাস দাসী কি জানে আল্লাহ রাব্বুন যে তার একজন প্রতিপালক রয়েছেন আন্নাল্লাহ রাব্বান তার জন্য তার একজন প্রতিপালক রয়েছেন আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন এক দাম্বা যিনি পাপকে ক্ষমা করতে পারেন অয়েক হজবেহি যিনি শাস্তি দিতে পারেন আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি ক্ষমা করতে পারেন যিনি শাস্তি দিতে পারেন যদি জেনে শুনে আমাকে বলে থাকে তার তো লহু আমি তাকে মাফ করে দিলাম এরপরে ওই দাস দাসী থাকলো থাকে দিন যায় থাকে দিন যায় থাকে দিন যায় ফাজনাবা জাম্বান হঠাৎ আবার পাপ করে বসলো পাপ করার পরে বলল রব্বি হে আমার প্রতিপালক আজ নব্দ আমি পাপ করেছি হলি তুমি আমার ওই পাপ ক্ষমা করে দাও তখন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা আল্লাহ তালা বলেন আ আলেমা আব্দি আমার দাস দাসী কি জানে আন্নাল্লাহ রাব্বান তার একজন প্রতিপালক রয়েছেন এক ফেরুজাম্বা যিনি পাপ ক্ষমা করতে পারেন ওয়াকজবেহি যিনি শাস্তি দিতে পারেন জেনে শুনে কি বলছে যদি জেনে শুনে বলে থাকে কাদ গাফার আমি তাকে মাফ করে দিলাম এরপরে থাকে দিন যায় থাকে দিন যায় রাত্রি যায় থাকে দিন যায় রাত্রি যায় ফাজনা বা জাম্বান আবার কোনোদিন পাপ করে বসলো পাপ করার পরে বলে রব্বি হে আমার প্রতিপালক আজনাব্দ আমি পাপ করেছি ফাঁক ফিরে হুলি তুমি আমার ওই পাপ ক্ষমা করে দাও তখন আল্লাহ তালা বলেন আ আলেম আব্দি আমার দাস দাসী কি জানে আন্নালাহু রাব্বান তার একজন প্রতিপালক রয়েছেন এক ফেরুদ্দাম্বা যিনি ক্ষমা করতে পারেন এক হজবেহি যিনি শাস্তি দিতে পারেন যদি জেনে শুনে বলে আমি ক্ষমা করতে পারি এটা যদি জেনে শুনে বলে আমি শাস্তি দিতে পারি এটা যদি জেনে শুনে বলে কাদ গাফার তোলাহু আমি তাকে মাফ করে দিলাম আমি এইভাবে তাকে মাফ করতে থাকব যত দিন পর্যন্ত আমাকে জেনে শুনে বলবে তার জীবনে যদি শতবার এরকম ঘটে যায় শতবার যদি আমাকে বলে আমি তাকে শতবার ক্ষমা করব দেশবাসী পৃথিবীর মানুষ রাসুলের এই বাক্য দ্বারা উল্টা কিছু বুঝবেন না যে তাহলে মানুষ পাপ করতে থাকবে ক্ষমা চাইতে থাকবে তাহলে পাপ করুক আর ক্ষমা করুক এটা মূলত বলা উদ্দেশ্য নয় এটা মূলত বলা উদ্দেশ্য যে আল্লাহর বড় দয়ায় আপনি নিরাশা হয়েন না আল্লাহর বড় দয়ায় আপনি নিরাশা হয়েন না আল্লাহর বড় দয়ায় আপনি নিরাশা হয়েন না এটা মূলত আল্লাহ তালা দেখাতে চাচ্ছেন আনাস রাজি আল্লাহ তালানহ বলেন রসুল সাল্লাহ আলাই আসাল্লাম বলেছেন কুল্লবাণী আদম খাত্তা প্রত্যেক আদম সন্তানই পাপি আদম সন্তান পাপ করে না এরকম কোনো মানুষ পৃথিবীতে নেই আল্লাহর নবী বলেছেন আত্মা কিয় অন্না কিয় পরহেজগার সেই ব্যক্তি যার ভিতরে চারটে জিনিস নেই আল্লাহর নবী বলেছেন পরহেজগার সেই ব্যক্তি যার ভিতরে চারটে জিনিস নেই এক লাইস মাফিয়ে পাপ নেই পাপ নেই এমন মানুষ পৃথিবীতেই নেই তাহলে আল্লাহ রসুল বললেন যে পাপ নেই পাপ নেই মানে পাপ হলেই ক্ষমা চাই এই ব্যক্তির পাপ নেই ওয়ালা বাগিয়ে যার সীমা লঙ্ঘন নেই চারটে জিনিস নেই যার সেই হলো পরেজগার এক পাপ নেই যার মানে পাপ হলেই ক্ষমা চাই দুই অলা বাগিয়ে সীমা লঙ্ঘন নেই যার বড় সীমা লঙ্ঘন তার বাড়িটাই দখল করে নিলেন জোর করে ছোট সীমা লঙ্ঘন মরিচ কিনছিলেন দাঁড়িপাল্লা হয়ে গেছে একশো মরিচ নেবেন একটা মরিচ হাতে আছে এই মরিচটা কোথায় রাখবেন যদি আপনার পাল্লায় রাখেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী যদি আপনার ব্যাগে রাখেন আপনি সীমা লঙ্ঘনকারী এই মরিচটা ওই লোকের ডালিতে তার পাল্লায় রেখে দিতে হবে আপনি নিজের ভিতরে নিতে পাবেন না যদি নেন তাহলে এটা হবে সীমা লঙ্ঘন তিন আমানতের খিয়ানত নেই যার সেই হলো পরেজগার চার ওলা হাসাদা হিংসা নেই যার সেই হলো পরেজগার চারটে জিনিস নেই যার সেই হলো পরেজগার চারটে জিনিস নেই যার সেই হলো পরেজগার এক পাপ নেই যার দুই সীমালঙ্ঘন নেই যার তিন আমানতের খেয়ানত নেই যার চার হিংসা নেই যার অত্র হাদিসে একটি বাক্য রয়েছে পাপ নেই যার পাপ নেই কার পাপ সবার আছে তাহলে আল্লাহ রসুল বলছেন আদম সন্তান প্রত্যেকেই পাপি পাপ নেই যার কিভাবে তাহলে হলো পাপ হলে ক্ষমা চাই এই ব্যক্তির পাপ নেই আল্লাহর নবী বলছেন খাইরুল খাত্তাইনাত্তাবুন সবচেয়ে ভালো পাপি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি পাপ করে ক্ষমা চায় তো পাপি তো সবাই ভালোকে পাপি তো সবাই ভালোকে বিভিন্ন দিক দিয়ে মানুষ পাপ করে কেউ জেনা করে কেউ চুরি করে কেউ ডাকাতি করে কেউ গিবাত করে কেউ বদনাম করে কেউ পরনিন্দা করে নানানভাবে মানুষ পাপ করে মানুষের পাপের অসংখ্য পথ যেমন আপনি এমনিতে বড় পাপি এই যে প্যান্টটা টাকনুর নিচে রেখেছেন আপনি একজন মহাপাপি অথচ এতে আপনার কোনো এ নাই ইচ্ছে নেই ইচ্ছা নেই মানে এটা যে পাপ এটা আমি করছি এটা আপনি বুঝেন না এটা আপনার একটা গতি অথচ এটা এত বড় পাপ এটা এত বড় পাপ এটা এত বড় পাপ যাদের সাথে আল্লাহ কেয়ামতের মাঠে কথাই বলবেন না আল্লাহর নবী বলছেন ইন্নালিল্লাহে মে আরাহমা আল্লাহর নিকটে ছিল একশতটি দয়া আল্লাহর নিকটে ছিল একশতটি দয়া আনজালা মিনহা রাহমাতান ওয়াহেদা তার একটি দয়া আল্লাহ মানুষের মাঝে জিনের মাঝে পশু প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার মেয়েকে আদর করে চুমা খায় একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলেকে আব্বু বলে ডাকে একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিভা দিয়ে চাটে একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ার ভাগ পেয়ে বাঘ তার বাচ্চাকে আদর করে ডাকে একটি একই দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে আল্লাহ তালা নিরানব্বইটি দয়া নিজের কাছে রেখেছেন ইয়ার বেহা আলা এবাদ কেয়ামা এই নিরানব্বইটা দয়া দিয়ে আল্লাহ বিচারের মাঠে তার বান্দাকে ক্ষমা করবেন এর পরেও তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না তারা কত বড় পাপি তার এক শ্রেণীর মানুষ হচ্ছে টাকনুর নিচে পায়জা পায়জামা লুঙ্গি পরে যারা মানুষ বিভিন্ন ভাবে পাপ করে তার একটা পাপ যেটা মানুষ সহজেই করে কিছুই মনে করে না আল অলমান্নান দ্বিতীয় পাপটা মানুষ কিছুই মনে করে না সেটা একটা স্বাভাবিক সেটা কি খোটা দেওয়া রাজশাহী চাঁপাই নবমঞ্জের ভাষাতে অন্যা দেওয়া তোলনা দেওয়া খোটা দেওয়া বুঝতে পারলেন কি না একটা মানুষকে দশ হাজার টাকা কর্জ দিয়েছেন তারপরে একটা কাজ করতে বলেছেন করেনি চট করে বলে ফেললেন যে দশ হাজার টাকা কালকে দিলাম এই উপকারটা ভুলে গেলে একই বলা হয় তোলনা দেওয়া আপনি এটাকে কিছুই মনে করেন না চট করে বলে ফেললেন অথচ এটা এত বড় পাপ যে বিচারের মাঠে আল্লাহ আপনার সাথে কথা বলবেন না আর তৃতীয় পাপ হচ্ছে কাজে মিথ্যা কথায় ব্যবসা করা প্রায় মানুষই মিথ্যা কথায় ব্যবসা করে প্রায় মানুষই বলে যে আল্লাহর কসম এই কাপড়টা এত টাকাতে কিনা আছে এমনিতেই বলে ফেলছে মিথ্যা কথায় ব্যবসা করে যারা তাদের সাথে আল্লাহ কথা বলবেন না শুনুন রাসুল সাল্লাহ আলহ আসাল্লাম বলেন কুল্লবাণী আদম খাত্তা আদম সন্তানের প্রত্যেকেই পাপি অখায়রুল খাত্তাই না তাওয়াবুন সবচেয়ে ভালো পাপি ওই যে ব্যক্তি পাপ করে ক্ষমা চায় সবাই পাপি তাহলে ভালোকে যেই ব্যক্তি আল্লাহর দরবারে ক্ষমা চাই বারবার বলে আস্তাক ফিরুল্লাহ আতুবিলাই হে আস্তাক ফিরুল্লাহ আতুবিলাই হে আস্তাক ফিরুল্লাহ আতুবিলাই হে আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাই তোমার কাছে ফিরে যেতে চাই আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাই তোমার কাছে ফিরে যেতে চাই আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাই তোমার কাছে ফিরে যেতে চাই আয়েশা জি আল্লাহ তালা বলেন এই ছেলেরা আচ্ছা আমাদের কি ছেলেরা দেখে না নাকি এই যে লোকগুলো এমনি হেঁটে বেড়াচ্ছে এভাবে হাঁটছে কেন তাহলে কি এদেরকে দেখার কোনো ব্যবস্থা নেই বলেন যখন কোন মানুষ তার পাপকে স্বীকার করে মেনে নেয় যখন কোনো মানুষ আল্লাহর দরবারে তার পাপকে স্বীকার করে মেনে নেয় অতাবা তারপরে তোবা করে তোবা কি অনুতপ্ত সহকারে আর কোনোদিন পাপ করব না একটা দৃঢ়তা নিয়ে কান্নার স্বরে আল্লাহকে বলে আস্তাক ফেরুল্লাহ ওয়া তুবিলাই হে আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাই তোমার নিকট ফিরে যেতে চাই রব্বি ইন্নি জালাম তো নফসি ফাঁক ফেরেলি হে আমার প্রতিপালক আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো এই দোয়া বারবার বলে পাপের শিকার উক্তি দিয়ে তখন আল্লাহ তালা তার পাপকে ক্ষমা করে দেন আবু হরাইহ বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইয়াস তুবু আল্লাহ হে মানুষ তোমরা আল্লাহর নিকটে তোবা করো তোর বারেরও বেশি আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম দিনে এই বাক্যটি সত্তর বারেরও বেশি বলি অন্য এক বর্ণনে তিনি বলছেন আমি এই বাক্যটি দিনে একশো বার বলি আস্তাক ফিরলা হে আস্তাক ফিরলা হে একশো বার সত্তর বার এটা মূলত হিসাব নয় যার যত সম্ভব যে যত পারে সেই তত আল্লাহর দরবারে বলবে আস্তাক ফিরলাই হে আবুজার গেফারি রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কাল আল্লাহ তালা আল্লাহ তালা বলেন ইয়া এবাদী হে আমার দাস দাসী পৃথিবীর মানুষ ইন্নকুম তুখতেও না তোমরা পাপ করো ফিল্লাইলে অন্নাহারে রাত দিন হে আমার দাস দাসী তোমরা রাত দিন পাপ করতে থাকো ওয়ানা আগফেরুজ ধুনুবা জামিয়া আর আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করতে থাকি ফাস্তাক ফেরুনি ফাঁক ফেরলাকুম অতএব তোমরা আমার দরবারে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিব আদম সন্তান তোমরা রাত দিন পাপ করো আর আমি তোমাদের সব পাপ ক্ষমা করে থাকি তোমরা আমার নিকটে ক্ষমা চাও আমি তোমাদের পাপ ক্ষমা করে দিব তোমরা আমার নিকটে ক্ষমা চাও আমি তোমাদের পাপ ক্ষমা করে দিব আবু হরিয়াল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন আল্লাহ তালা রাতে এইভাবে হাত খান তার বাড়িয়ে দেন আল্লাহ তালা রাতে তার দুই হাতকে বাড়িয়ে দেন আল্লাহ তালা রাতে হাত বাড়িয়ে দেন এবং বলেন তোমরা ক্ষমা চাও লেখাই মুসিউল্লাইলে মুসিউন্নাহারে রাতে হাত বাড়ান যাতে করে দিনের পাপিরে আল্লাহর দরবারে ক্ষমা চায় ওয়াবসুত ইয়াদাহু ফিল ফিন্নাহারে আল্লাহ তালা দিনে এইভাবে হাত বাড়িয়ে থাকেন লেখাই এতুব মুসিউল্লাহলে যেন রাতে যারা পাপ করেছে তারা দিনে ক্ষমা চায় যারা রাতে পাপ করেছে তারা দিনে ক্ষমা চাইবে যারা দিনে পাপ করেছে তারা রাতে ক্ষমা চাইবে আর আমি এইভাবে হাত বাড়িয়ে বলছি তোমরা ক্ষমা চাও আমি তোমাদের ক্ষমা করব তোমরা ক্ষমা চাও আমি আমি তোমাদের ক্ষমা করব রাত দিন বলে আল্লাহ তালা বললেন দিন রাত আমি প্রস্তুত রয়েছি তোমাকে ক্ষমা করার জন্য দিন রাত আমি প্রস্তুত রয়েছি তোমাকে ক্ষমা করার জন্য তুমি আমার কাছে ক্ষমা চাও ক্ষমা চাই কে আবু হরাই রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাম ওসাল্লাম বলেছেন রব্বনা সামাই দুনিয়া হেইনায়াবকা যখন রাতের তিন ভাগের এক ভাগ বাকি থাকে রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেছে এক ভাগ বাকি আছে একটার পরে দুইটার পরে তিনটার পরে এরকম সময়ে এনজেলো রব্বনা তালা এলাই সামাই দুনিয়া আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে এই প্রথম আকাশে নেমে আসেন জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করল আব্দুর রাজাক সাহেব একদিন আপনি বক্তব্যে বুঝিয়েছিলেন যে সাতটা জমিন সাতটা আকাশ এইভাবে আছে প্রথম জমিন হচ্ছে একটা ফুটবল এই প্রথম জমিনটাকে দ্বিতীয় জমিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় জমিন হচ্ছে একটা বড় ফুটবল এই দুই ফুটবলের মাঝে পাঁচশো বছরের পথ ব্যবধান আছে চতুর্দিকে ফাঁকা উপরে গেলে পাঁচশো বছর নিচে গেলে পাঁচশো বছর ডানে বামে গেলে পাঁচশো বছর এইভাবে সাতটি জমিন আছে প্রত্যেক তার ভিতরে পাঁচশো বছরের পথ আছে ফাঁকা এইভাবে সপ্তম জমিনটার উপর দিয়ে আছে আকাশ আকাশ চতুর্দিকে আছে সপ্তম জমিনের চতুর্দিকে আকাশ মধ্যে পাঁচশো বছরের ফাঁকা আছে এইভাবে ষষ্ঠ এইভাবে সাত এইভাবে আট এইভাবে নয় এইভাবে দশ এইভাবে এগারো এইভাবে বারো এইভাবে চোদ্দ চোদ্দ নম্বর আকাশের উপরে আছে আল্লাহর আর্শ যেখানে তিনি সমাসীন থাকেন এই আল্লাহর আর্শটা হচ্ছে চোদ্দ নম্বর আকাশের চেয়ে বড় আল্লাহর আর্শটা যত বড় আল্লাহ তালা তার চেয়ে বড় তাই তো হচ্ছেন আল্লাহ আকবর আল্লাহ হচ্ছেন সব কিছুর চেয়ে বড় আব্দুর রাজাক সাহেব তিনি সপ্তম আকাশের উপরে থাকেন আরসের উপরে এই বিশাল আকৃতির সৃষ্টিকর্তা প্রথম আকাশে নেমে আসবেন কিভাবে যদি এইভাবে বলেন তাহলে আপনি আল্লাহকে নিজের মতো বুঝে নিলেন অথচ আল্লাহ তালা বলছেন লেইসা আল্লাহ যে কার মতো তা মানুষ জানে না আল্লাহর হাত আছে পা আছে চোখ আছে কান আছে এ কথা ঠিক এখনই শুনলেন আল্লাহ হাত বাড়িয়ে দেন হাত না থাকলে বাড়াবেন কি করে বহুদিন শুনেছেন আল্লাহ বিচারের মাঠে জাহান্নামকে বলবে জাহান্নাম তুমি কি পূর্ণ তখন জাহান্নাম বলবে আর কি কিছু আছে তখন আল্লাহ তার পাখানাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন তখন জাহান্নাম বলবে কাত কাত কাত যথেষ্ট যথেষ্ট যথেষ্ট তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর পা আছে আল্লাহর হাত আছে এ কথা ঠিক পা আছে এ কথা ঠিক কান আছে কথা ঠিক চোখ আছে এ কথা ঠিক কিন্তু লাইসা কামিসলে হিসায় কার মতো এটা মানুষ জানে না তার মতো অতএব তিনি সপ্তম আকাশের উপরে থাকেন তার মতো প্রথম আকাশে নেমে আসেন তার মতো আমার আপনার মতো নয় যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান তাদের আকিদা ভালো নয় তাদের আকিদা ঠিক নয় তাদের আকিদা সংশোধন করতে হবে আল্লাহ সব জায়গায় থাকেন না আল্লাহ থাকেন সপ্তম আকাশের উপরে সবাই বলে যখন তখন যে যাই করো উপর আলা জানছে তাহলে তারও ধারণা আল্লাহ উপরে আছেন শুনুন আল্লাহ তালা প্রত্যেক রাতের শেষে যখন তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় ওই সময়ে তিনি সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়াদুনি ফাস্তা জীবালাহু কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মাইয়াস্তাক ফেরুনি ফেরালাহু কে আমার কাছে কিছু চাই যে যা চাই আমি তাকে তাই দিয়ে দিব মাইয়াস্তাক ফেরুনি ফাঁক ফেরালাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে ফজর পর্যন্ত এইভাবে চিৎকার করতে থাকেন আদম সন্তান কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব কে আমার কাছে কিছু চাই যে যা চাই আমি তাকে তাই দিয়ে দিব কে আমার কাছে ক্ষমা চাই আমি তাকে ক্ষমা করে দিব দুঃখজনক হলেও সত্য আদম সন্তান বড় নিমুখ হারাম টিভিটা বন্ধ করেছে রাত দুটায় ঘুম থেকে উঠে রাত সকাল আটটায় কত তার নোংরা নীতি এই জন্য আল্লাহ রসুল বলেছেন এসার সলাতের পরে ঘুমিয়ে যেতে হবে এসার সলাতের পরে ঘুমিয়ে গিয়ে রাত দুটায় তিনটায় উঠে আল্লাহকে ডাকতে হবে বলতে হবে রব্বি ইন্নি সালাম তো নফসি ফাঁক ফেরলি হে আমার প্রতিপালক আমি ভুল করেছি তুমি আমাকে মাফ করো রব্বি ফিরলি ওলে ওলে দাইয়া হে আল্লাহ তুমি আমাকে মাফ করো আমার বাপ মাকে মাফ করো রব্বানা আতেনা ফির দুনিয়া হাসানা তোমা ফিলাখেরাতে হাসনা ওয়াকিনা আজাবান্নার হে আল্লাহ তুমি আমাকে ইহকালে কল্যাণ দাও পরকালে কল্যাণ দাও তুমি জাহান জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ ফিরলে আবি অরফা দরজাতাহ ফিল মাহাদিন অফসালাহ ফি কাবরিহি অনাবিরাহ ফি হে আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো তাকে উচ্চ মর্যাদা দান করো তুমি তার কবরকে প্রশস্ত করো তুমি তার কবরকে আলোকিত করো এই রাতে উঠে দুইটায় উঠে তিনটায় উঠে আল্লাহর দরবারে দুই রেখাত সলাত আদায় করে বারবার বলতে থাকেন নিজের জন্য ছেলে মেয়ের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়নি সাগিরা হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো এইভাবে যেভাবে আমাকে বাল্য অবস্থায় দেখেছিল আপনি রাত তিনটায় উঠে দূরে কাজ সলাত আদায় করে বাপ মায়ের জন্য বলতে থাকেন আল্লাহ ফেরলাহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো অরহামহু তুমি তার প্রতি রহমত নাজেল করো অফিহি তুমি তাকে মাফ করো অফে আনহ তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো অক্রেম নজলাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও মাদ খালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও অক্সেল হবিল মায় অসাল জল বারাদ তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও কামান আক্কায়তা সবল আবে জমিনা দানাস যেমন ভয় সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় ওয়াবদেলহু দারান খায়রান মিন দারিহি আল্লাহ দুনিয়াতে যেই বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও আহলান খায়রান মিন আহলেহি আমার বাপের দুনিয়াতে যেই পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও অজাউজান খায়রান মিন জাউজেহি দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও হুল জান্না তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও অয়েজমিন আজাবিল কাবর তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও অমিন আজাবিন নার তুমি তাকে জাহান নামের শাস্তি থেকে বাঁচাও আল্লাহ ফিরলে হাইয়ে না আল্লাহ যারা আমাদের জীবিত তাদের তুমি ক্ষমা করে দাও অমাইয়েতে না যারা আমাদের মারা গেছে তাদের তুমি ক্ষমা করে দাও অশাহেদে না যারা জানা যায় উপস্থিত হতে পারেনি তাদের তুমি ক্ষমা যারা জানা যায় উপস্থিত হয়েছে তাদের তুমি ক্ষমা করে দাও অ গায়েবে না যারা জানা যায় উপস্থিত হতে পারেনি তাদের তুমি ক্ষমা করে দাও ও সাগিরে না যারা আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করে দাও অ কাবিরে না যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও ও দাকারে না যারা আমাদের আমাদের পুরুষ তাদের তুমি ক্ষমা করে দাও সানা যারা আমাদের মহিলা তাদের তুমি ক্ষমা করে দাও এইভাবে আপনি দোয়া পড়তে থাকেন ওখানে জানাজা শব্দটা আমি লাগালাম ওটা এমনিতেই বলে ফেলেছি আপনি বাংলা এমনি অনুবাদ আপনাকে দেখালাম আপনি রাতে উঠে যখন দোয়া করবেন এই দোয়া পড়তে থাকবেন বাপনায়ের জন্য যারা মারা গেছে তাদের জন্য এই কথাই আল্লাহ তালা বলছেন আদম সন্তান তুমি সপ্তম আকাশ থেকে নিচে আকাশে নেমে এসে আমার দরবারে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করার জন্য প্রতীক্ষমান রয়েছে আবু হরাহ বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন লাল্লাহ আসাদ্য ফারহান মিন হীন এতুব মিন আহাদেকুম নিশ্চয় আল্লাহ তালা কোনো ব্যক্তি যখন আল্লাহর দরবারে তোবা করে তখন তার উপরে খুশি হয়ে যান ওই ব্যক্তির চেয়ে শুনুন নিশ্চয় আল্লাহ তালা কোনো ব্যক্তি যখন তোবা করে তার উপরে খুশি হয়ে যান ওই ব্যক্তির চেয়ে নিশ্চয় আল্লাহ তালা কোনো ব্যক্তি যখন তোবা করে তার উপরে খুশি হয়ে যান ওই ব্যক্তির চেয়ে কোন ব্যক্তি কানা আলা রাহেলাতেহি ফি আর্জিন ফালাত যে ব্যক্তি ছিল তার আরোহীর ওপরে একটা বিশাল ফাঁকা জায়গায় তার সওয়ারির ওপরে ছিল একটা বড় ফাঁকা জায়গায় ফান ফালাতাত হঠাৎ করে তার ওই সওয়ারিটে তার ওই বাহনটা তার থেকে পালিয়ে গেল ওয়ালাইহা বহু আসারা বহু ওই বাহনের উপরে ছিল তার খাদ্য তার পানি সে চিন্তা করলো এখন আমি পায়ে হেঁটে যেতে পারবো না আমার বাড়ি দশ দিন লাগবে যেতে কথার কথা দশ দিন আমি না খেয়ে বাঁচবো না পনেরো দিন লাগবে যেতে কথার কথা পনেরো দিন তো আমি না খেয়ে বাঁচবো না এমন একটা ফাঁকা জায়গায় রয়েছি যে আমি এখন না খেয়ে বাড়ি পর্যন্ত পৌঁছিতে পারবো না খাদ্য আর পানি উটের উপরে আছে খাদ্য এবং পানি বাহনের উপরে আছে সে বাহন পালিয়ে গেছে আমার এখন বাঁচার পথ কি ফা আয়েসা মিনহা সেই ব্যক্তি বাহন থেকে নিরাশা হয়ে গেল উঠ থেকে নিরাশা হয়ে গেল ফা আতা সাজারাতান সে একটা গাছের পাশে আসলো ফাস্তাজা ফিজিল্লেহা সেই গাছের ছায়ার নিচে শুয়ে গেল সে গাছের পাশে আসলো গাছের নিচে আসলো এবং গাছের ছায়ার নিচে শুয়ে গেল ও আয়েসামিন রাহেলাতেহি এবং সার বাহন থেকে সে তার শহরই থেকে নিরাশা হয়ে গেল নিরাশা হয়ে সে পড়ে আছে শুয়ে আছে নামা কাজালেক এইভাবে থাকতে থাকতে ফায়জা হওয়া কায়মাতুনিন্দাহু হঠাৎ করে ওই বাহনটা পাশে দেখে দাঁড়িয়ে আছে হঠাৎ করে বাহন পাশে দাঁড়িয়ে আছে ফা খাজা খেতামাহ চট করে সে তার ফা খাজা খেতামাহা সে চট করে তার লাগামটা ধরে নিল লাগামটা ধরে নিয়ে বলছে আল্লাহ হে আল্লাহ ওয়ান হে আল্লাহ আমি হচ্ছি তোমার প্রতিপালক আর তুমি হচ্ছ আমার দাস হে আল্লাহ আমি হচ্ছি তোমার প্রতিপালক আর তুমি হচ্ছ আমার দাস ফাঁক সিদ্ধাতিল ফারে সে খুশিতে বাক্য উল্টিয়ে দিয়েছে এই লোকটা এই লোকটা যত খুশি হয়েছে তার বাহন পেয়ে মানুষ যখন তোবা করে আল্লাহ তার উপরে এর চেয়ে অনেক অনেক অনেক বেশি গুণে খুশি হন কি দিয়ে বুঝায় আপনাকে তোবা ইস্তেকফার কি দিয়ে বুঝায় আপনাকে ক্ষমা চাওয়ার পথ যদি হাদিসটা বুঝাতে পারতাম তাহলে জাতি তার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতো তাহলে মানুষ তাহলে পাপ ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইতো যারা অত্যাচার করেছে নবীর নামে বদনাম করেছে তারা অন্তত বন্ধ করে আল্লাহর দরবারে ক্ষমা চাইতো কিন্তু তারাকে আমরা জানাতে পারলাম না তারাও জানতে পারলো না এমনি পশুর মতো থেকে গেল দিন কাটাচ্ছে এই ধরনের বহু মানুষ যাদেরকে কাছে আমরা দাওয়াত পৌঁছাতে পারলাম না এই হাদিস চোদ্দশো বছর থেকে হাদিসেই পড়ে থাকলো আমরা জাতির সামনে পেশ করতে পারলাম না আবার আপনাকে ভালো করে বোঝানোর চেষ্টা করি শুনুন এই লোকটা বাহন পেয়ে এই লোকটা তার সওয়ারি পেয়ে এই লোকটা তার উঁটটাকে পেয়ে এত খুশি হয়েছে খুশির কারণে বাক্য উল্টিয়ে দিয়েছে বাক্য উল্টিয়ে দিয়ে বলছে হে আল্লাহ তুমি আমার দাস আর আমি তোমার প্রতিপালক এই লোকটা যেমন বাক্য উল্টে দিয়েছে মানুষ যখন তোবা করে এই লোকটা যত খুশি হয়েছে আল্লাহ তার উপরে তার চেয়ে বেশি খুশি হন মানুষ যদি এ হাদিস বুঝত তাহলে আল্লাহর দরবারে যখন তখন বলতো আস্তাক ফিরলাওয়াতুবিলাই হে আস্তাক ফিরলাওয়াতুবিলাই হে আস্তাক ফিরলাওয়াতুবিলাই হে কিন্তু মানুষকে উপযুক্তভাবে এই হাদিস জানাতে বুঝাতে পারলাম না আবু সাইদ খুদরি রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কানা রাজুল ফি বানি ইসরায়েল বানি ইসরায়েলের যুগে অনেক অনেক দিন আগে একটা লোক ছিল হাজার হাজার বছর আগে একটা লোক ছিল কাতালা তিসাতা তিসেনা ইনসানান সে নিরানব্বইটা মানুষকে হত্যা করেছিল মানে ইসরায়েলের যুগে একটা লোক ছিল সে নিরানব্বইটা লোককে হত্যা করেছিল একটা লোককে হত্যা করলে এত পাপ হয় সারা পৃথিবীর মানুষকে হত্যা করে যত পাপ হয় একটা মানুষকে হত্যা করে অত পাপ হয় সারা পৃথিবীর মানুষকে হত্যা করে যত পাপ হয় যারা এই সরকারি পর্যায়ে আছে নেতা নেত্রী সহ এমপি মন্ত্রী সহ ওসি দারোগা পুলিশ কেউ শরীয়ত বুঝে না এরা প্রায় সব জাহেল এরা সব প্রায় মূর্খ কারো বোধগম্য নেই হিতাহিত জ্ঞান নেই বোধোদয় নেই মানুষের যে একটা মান মর্যাদা আছে কেউ বুঝতে চায় না শুনুন আল্লাহ এ কথা বলছেন আল্লাহর নবী এ কথা বলছেন একজন মানুষকে হত্যা করা এত বড় অপরাধ সারা পৃথিবীর মানুষকে হত্যা করা যেমন অপরাধ এই লোকটি নিরানব্বইটা মানুষকে হত্যা করেছিল হত্যা করার পরে ফা হেবান একজন দরবেশের কাছে আসলো দরবেশ মানে যে এমনিতে তাসবি টিপে জ্ঞান গরিমা নেই দরবেশ মানে এই যে আপনাদের দেশের যারা দায়িত্ব পালন করছে হজ করতে যায় জ্ঞান গরিমা নেই উমরা করতে চায় জ্ঞান গরিমা নেই শরীয়ত কিছু বুঝে না এমনিতেই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ কাটে একই বলা হচ্ছে দরবেশ এই দরবেশের কাছে আসলো সেই নিরানব্বইটা লোককে হত্যা করা ব্যক্তি এসে বলছে ফাঁসা আলাহু তাকে জিজ্ঞাসা করলো আলাহুমিন তাওবা এরকম মানুষের কোনো তৌবা আছে কি যে লোকটা নিরানব্বইটা মানুষকে হত্যা করেছে ফাঁকাল আল্লাহ তখন সে বলল না হ্যাঁ নিরানব্বইটা মানুষকে হত্যা করে ক্ষমা চাও তার এটা হলো নির্বুদ্ধিতার জাহেলিয়াতের অজ্ঞতার পরিচয় সে আল্লাহর রহমতকে জানে না যদি আলেম হতো তাহলে বলতো যে নিরাশা হবেন না ক্ষমা চান নিরাশা হবেন না ক্ষমা চান এই লোক ছিল দরবেশ জাহেল এই বলে দিল যে নিরানব্বইটা লোককে হত্যা করে ক্ষমা চান তখন আবার রাগ করে ফাঁকা তালাহু একেও দিয়েছে একশো জন হয়ে গেল ফাজা আলাইয়া সালো এরপর জিজ্ঞাসা করতে লাগলো কোথায় বাঁচার পথ আছে কে আমাকে ফতুয়া দিতে পারে যে ক্ষমা পাওয়া যাবে কে আমাকে ফতুয়া দিতে পারে ক্ষমা পাওয়া যাবে ফাঁকালারা জুলুম হঠাৎ একটা লোক বলল ইতে কারিয়াতান কেদাবা কাদা তুমি অমুক গ্রামে যাও সেই গ্রামে একজন মাওলানা সাহেব আছে ওখানে গিয়ে ফতুয়া জিজ্ঞাসা করো দেখো তোমার বাঁচার পথ আছে কি না এই কথা শুনে প্রস্তুতি নিতেই আদ্রা কাহুল মত মরণ তাকে পেয়ে নিল মরণ চলে আসলো সে এখন মাটিতে পড়ে যাচ্ছে ফান্না সাদরাহু না হওয়া মাটিতে পড়ে যাওয়ার সময় তার বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে আল্লাহকে বলতে চাচ্ছে আল্লাহ আমি একশোটা মানুষকে হত্যা করেছি সেটা ভিন্ন কথা আমি বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে বলতে চাচ্ছি আমি মূলত ক্ষমা চাই আল্লাহ মরার সময় আমি বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে বলতে চাচ্ছি আমি একশোটা মানুষ হত্যা করেছি সেটা ভিন্ন কথা তবে আমি চাচ্ছি বাঁচার পথ কোথায় আমার সময় শেষ হয়ে গেল আমি বাঁচার পথ খুঁজে পেলাম না তবে বুকটাকে মরার সময়তে ওই দিকে একটু ঠেলে দিলাম যেন তুমি দেখে বুঝো যে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছিলাম লাশ পড়ে আছে জাহান্নামের ফেরিস্তা আর জান্নাতের ফেরিস্তা উভয় ফেরিস্তা এসে হইচই লাগিয়ে দিল একে জাহান্নামে নিয়ে যেতে হবে একে জান্নাতে নিয়ে যেতে হবে ফাহ আল্লাহ এলাহাজহি আন্তাবাদি ওয়াহ আল্লাহ এলাহাজি আন্তাকার রবি আল্লাহ তালা তখন এই গ্রামকে বললেন যে গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামকে বললেন তুমি একটু পিছে হটে যাও যে গ্রামের দিকে যাচ্ছিল সেই গ্রামকে আল্লাহ বললেন যে তাকার রবি তুমি একটু আগিয়ে আসো এরপরে আল্লাহ তালা বললেন কিসুমা বাইনা হুমা এবার তোমরা মাপো তো দেখো তো কত দূর গেছে আর কত দূর আছে ফেরস্তা কিন্তু জানেন না যে ঘটনা আল্লাহ এরূপ করছেন আল্লাহ ফেরস্তাকে মাপতে লাগিয়ে দিয়েছেন এরপরে আল্লাহ বলছেন গ্রাম যেটা থেকে যাচ্ছিল পিছে সরে দাও গ্রাম যেই দিকে যাচ্ছিল তুমি আগিয়ে আসো জড় বস্তু কথা শুনে আদম সন্তান বড় নিমুখারাম কথা শুনে না জড় বস্তু কথা শুনে আদম সন্তান বড় নিমুখারাম কথা শুনে না ইব্রাহিম আলাহ ইসলাম ছেলেকে ছুরি দিয়ে জবাই করছেন ছুরির নিচে লহা লাগিয়ে দেওয়া হয়েছে এ কথা মিথ্যে ইব্রাহিম আলাইসাল্লাহ যখন ছুরি দিয়ে ছেলেকে জবে করছিলেন তখন আল্লাহ ছুরিকে বলে দিয়েছেন ছুরি তুমি কাজ করো না মরা পর্যন্ত ইব্রাহিম আলাইসাল্লাম যদি ছুরি চালাতে থাকেন ছুরি কাজ করবে না স্বৈরাচারী শাসক যখন ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে ফেলে দিল তখন আল্লাহ তালা বললেন এই আগুন শীতল হও ইব্রাহিম আলাইসাল্লাম যদি কিয়ামত পর্যন্ত আগুনে থেকে যান আগুন ইব্রাহিম আলাইসাল্লামের কিছু করবে না জড়বস্তু কথা শুনে আদম সন্তান বড় নিমুখ হারাম কথা শুনে না বুঝতে চায় না মানতে চায় না জড়বস্তু যে কথা শুনে একাধিক সহিদিস আরো একটু আশরাফ রাজুলুন ফিবানি ইসরায়েল আলা নাফসিহি বানি একটা লোক তার আত্মার প্রতি অত্যাচার করেছিল খুব বেশি পাপ করেছিল বেশি পাপ করার কারণে ফাউসাবানি হে সে তার ছেলেদেরকে উপদেশ দিয়ে বলেছিল আমার ছেলেরা শোনো যখন তোমাদের পিতা মারা যাবে তখন তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও অর্ধেক ছাই পানিতে ফেলে দিও লাইন কাদার আল্লাহ আলাইহে লাইহু আজাবান সাদিদা লাইহু আহাদান ফিলালাম তোমার বাপকে যদি আল্লাহ ধরতে পারেন এই লোককে আমাকে যদি আল্লাহ ধরতে পারেন এত শাস্তি দিবেন পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ এত শাস্তি দিবেন না সে লোকের ধারণায় সে নিজে সবচেয়ে বড় পাপি সে লোকের ধারণায় সে নিজে সবচেয়ে বড় পাপি তাই তার ছেলেদেরকে বলল শোনো এই যা মাতা যখন তোমাদের পিতা মারা যাবে ফাহারে কুহ তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও ফাজর নিষ্পাহফিল বাড়রে বারে বাহারে অর্ধেক ছাই পানিতে ফেলে দাও অর্ধেক ছাই মাটিতে ফেলে দাও এ যা মাতা ফাফালু মা মারা হুম বাপ যখন মারা গেল ছেলেরা তাই করলো বাপকে আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে অর্ধেক ছাই পানিতে ফেলে দিল অর্ধেক ছাই মাটিতে ফেলে দিল মার আল্লাহ জামাবে মাফি হে আল্লাহ তখন সাগরকে পানিকে বললেন পানি ছাইগুলি জমা করে দাও আল্লাহ তখন মাটিকে বললেন মাটি ছাইগুলি জমা করে দাও এবার মাটি আর পানি ছাইগুলি জমা করে দিল এ দেখেন জড়বস্তু কথা শুনে আদম সন্তান কথা শুনে না আজকে আমি বলছি আজকে থেকে আপনি রাতে উঠতে শিখুন রাত দুটায় তিনটায় উঠতে শিখুন আল্লাহর দরবারে ক্ষমা চান আপনি এই কথার দাম দিবেন না মূল্যায়ন করবেন না আদম সন্তান কথা মানে না আল্লাহ আদম সন্তান আল্লাহর কাছে কান্নাকাটি করা প্রয়োজন মনে করে না আল্লাহ তালা আদেশ করলেন ছাইকে পানি এবং মাটি জমা করে দিল যখন জমা করে দিল আল্লাহ তালা তাকে আবার মানুষ তৈরি করলেন রেডি করলেন রেডি করার পরে বললেন লেমা ফাল তাহাজা এই তুমি তোমার ছেলেকে এইভাবে আদেশ করেছিলে কেন তুমি তোমার ছেলেকে এইভাবে আগুন জ্বালিয়ে ছাই করে মাটিতে আর পানিতে ফেলে দিয়ে ফেলে দিতে বলেছিলে কেন তখন লোকটা আল্লাহর সামনে বলবে মিন খাসিয়াতেকা তোমার ভয়ে করেছি ওয়ান আলাম তুমি ভালো জানো আমি এই কাজ তোমার ভয়ে করেছি তুমি ভালো জানো তখন আল্লাহ তালা তাকে বলবেন যাও কাদ গাফার তো লাকা আমি তোমাকে মাফ করে দিলাম যেহেতু তুমি আমার ভয়ে করেছ তাই আমি তোমাকে মাফ করে দিলাম বলছিলাম সে লোকটি নিরানব্বইটা মানুষকে হত্যা করার পরে শেষ পর্যন্ত এইরূপ হয়ে গেল আল্লাহ তালা ফেরেস্তাকে বললেন যে তোমরা এবার মাপো দেখো তো লোকটা কত দূর গেছে আর কত দূর সামনে বাকি আছে মেপে দেখা গেল মেপে দেখা গেল যে মেপে দেখা গেল ফা ওজেদা এলাহাজেহি আক্রাবে শিবরিন অর্ধ হাত বেশি চলে গেছে যে গ্রাম থেকে যাচ্ছিল আর যেই গ্রামে যাচ্ছিল এতে ব্যবধানে দেখা গেছে যে অর্ধ বেশি চলে গেছে তখন আল্লাহ তালা ফেরেস্তার সামনে বললেন কাত গোফের আল্লাহু তাকে মাফ করা হলো সে যাবে জান্নাতে তাকে জাহান নামে নিয়ে যেতে হবে না আল্লাহ তালা একজন মানুষকে ক্ষমা করার জন্য এই কৌশল অবলম্বন করলেন যে লোকটা মরার সময়তে বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে আল্লাহকে বলতে চেয়েছিল আল্লাহ আমি পাপ করেছি সেটা ভিন্ন কথা তবে আমি আসলে তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি ক্ষমার সুযোগ করতে পারলাম না এইভাবে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম আল্লাহ তালা তাকে এইভাবে ক্ষমা করে দিলেন দেখুন আপনি আজ থেকে এখন থেকেই আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার একটা প্রস্তুতি গ্রহণ করুন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন আপনি সেই সুযোগ সেই পরিস্থিতি পেয়ে যাবেন বলছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া ক্ষমা চাওয়ার জগতে সবচেয়ে দামি দোয়া ক্ষমা চাওয়ার সর্দার ক্ষমা চাওয়ার জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি দোয়া আল্লাহ রসুল বলছেন যে বান্দা বলে সেটা হচ্ছে এই আল্লাহ রব্বি হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া কোনো মাবুদ নেই খালাক্তানি তুমি আমাকে সৃষ্টি করেছো ওয়ান আব্দ আমি হচ্ছি তোমার দাস ওয়ান আল আহাদিক আমি তোমার অঙ্গীকারের উপরে রয়েছি অদেকে মাস্তাত আমি এই ওয়াদা এই অঙ্গীকার সম্ভবপর বহাল রাখার চেষ্টা করব আউজবে কামিং সারে মা সানাত আমার জীবনে যত অন্যায় করেছি সব অন্যায়ের জন্য আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি তোমার কাছে আমি বাঁচতে চাচ্ছি অন্যায় থেকে তোমার কাছে আমি ভিক্ষা চাচ্ছি তুমি আমাকে রক্ষা করো আবু আলাকাবে নেমাতাকে আলাইয়া তুমি আমার উপরে যত অনুগ্রহ করেছ এটা আমি স্বীকার করছি অর্থ সম্পদ দিয়েছ আমি এটা স্বীকার করছি অবু জামবেক আমি আমার পাপকে স্বীকার করছি Pugpirili হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো ইন্নাহু নিশ্চয় তুমি ছাড়া পাপ কেউ ক্ষমা করতে পারে না নিশ্চয় তুমি ছাড়া পাপ কেউ ক্ষমা করতে পারে না নিশ্চয় তুমি ছাড়া পাপ কেউ ক্ষমা করতে পারে না অতএব এই পরিস্থিতিতে তোমার দরবারে ক্ষমা চাচ্ছি দয়া করে তুমি আমাকে ক্ষমা করো আবু হরাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো বান্দা বলে যখন কোনো বান্দা বলে আস্তাক আমি ওই সত্তার কাছে ক্ষমা চাচ্ছি যিনি ছাড়া কোনো মাবুদ নাই তিনি হচ্ছেন চিরঞ্জীবী তিনি হচ্ছেন চিরস্থায়ী এই বলে যখন মানুষ ক্ষমা চায় তখন আল্লাহ তার পাপকে ক্ষমা করে দেন সে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে গেলেও সে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে গেলেও সে ক্ষমা চায় শুনুন সম্মানিত উপস্থিতি নিরাশার কিছু নেই আনাস রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আপনার আদম হে আদম সন্তান আল্লাহ তালা বলেন আপনার আদম হে আদম সন্তান মা দাওয়াও তানি আর রাজাও তানি যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে ক্ষমা চাও এবং আশা রাখো তুমি যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমা চাও এবং আশা রাখো ফাস্তাক ফেরুনি তুমি আমার কাছে ক্ষমা চাও গাফার তো লাকা আমি তোমাকে ক্ষমা করে দিলাম ওমাউলি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপ আরেকটি বাক্য আদম লাও বালাগাত জুনুবকা আনানা সময়ে যদি তোমার পাপ বেশি হতে হতে হতে হতে আকাশ পর্যন্ত পৌঁছে যায় যদি তোমার পাপ বেশি হতে হতে হতে হতে আকাশ পর্যন্ত পৌঁছে যায় তারপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও তাহলে গাফর তো লাখ আমি তোমাকে ক্ষমা করে দিব ওলা উবালি আমি কোনো পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি কোনো পরোয়া করি না তুমি কত বড় পাপি তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায় আমি সব পাপ ক্ষমা করে দেব আল্লাহ তালা বিচারের মাঠে বলবেন হাদিসে কুদছি ইয়াবনা আদম লা তাইতানি বে কোরাবিলার যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি লা শায়ান তো কবে হে আদম সন্তান রাখো আজকে বিচারের মাঠে যদি আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হও হে আদম সন্তান আজ যদি বিচারের মাঠে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ বলা তুসরক বিষয় আমার সাথে বিন্দুমাত্র শরিক করণী তোমার সেরেকের কোনো পাপ নাই লাতেই তো কোরআবেহা মাগ ফেরা তো আমি এই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হলাম যাও তোমাদের সব পাপ ক্ষমা করে দিলাম সম্মানিত উপস্থিতি বিচারের মাঠে সেরেকের পাপ ক্ষমা হবে না এছাড়া যদি আপনার ইমান থাকে তাহলে আপনার পাপ ক্ষমা হবে আপনি